একলায় আমার ভক্ষে বহে লক্ষ প্রাণের জোয়ার লক্ষ প্রাণের জোয়ার সেই জোয়ারে খুলল আজি বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার একলায় আমার বক্ষে বহে লক্ষ প্রাণের জোয়ার লক্ষ প্রাণের জোয়ার সেই জোয়ারে খুলল আজি বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার একলায় আমার বক্ষে বহে লক্ষ প্রাণের জোয়ার লক্ষ প্রাণের জোয়ার আজকে আমার খুশির মানাই যাই ছুটে যাই যেথায় প্রলয় শব্দ শুনতে পাই আজকে আমার খুশির সীমানাই যাই ছুটে যাই যেথায় প্রলয় শব্দ শুনতে পাই আমার প্রাণে গান বাজে আজ স্বজন হারা হিয়ার স্বজন হারা হিয়ার একলায় আমার বক্ষে বহে লক্ষ প্রাণের জোয়ার লক্ষ প্রাণের জোয়ার সেই জোয়ারে খুলল আজি বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার একলা আমার ভক্ষে বহে লক্ষ প্রাণের জোয়ার লক্ষ প্রাণের জোয়ার ভীতি আমার কিসে বঞ্চিতাদের অশ্রু যখন হলো হাতিয়া ভীতি আমার কিসে বলো আর বঞ্চিতাদের অশ্রু যখন হলো হাতিয়ার শোক আকাশে চাঁদ উঠেছে নয়া জামানার নয়া জামানার একলায় আমার ভক্ষে বহে লক্ষ প্রাণের জোয়ার লক্ষ প্রাণের জোয়ার সেই জোয়ারে খুলল আজি বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার একলায় আমার ভক্ষে বহে লক্ষ প্রাণের জোয়ার লক্ষ প্রাণের জোয়ার সেই জোয়ারে খুলল আজি বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার বন্ধ মনের দুয়ার